এই প্রত্যাবর্তন স্থল ألم يأن للذين أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون যারা মুমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারী اعلموا الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون তোমরা জেনে রাখো আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝো إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم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 অনুগ্রহশীল